السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي العصر ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية ওয়াকান ইস্তাহিব্বু আইউ আখিরা মিনাল ইশা ইল আখিল হাদিস পৃষ্ঠী বাংলার নিয়মিত দার্সে হাদিসের প্রোগ্রাম আমাদের শ্রোতা ও দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এ পর্যায়ে আমরা সালাতের যে সময়সূচি পাঁচক্ত নামাজ কখন পড়ব আমরা এবার আগে বলেছিলাম যে সালাতের সহি হওয়ার জন্যে সঠিক হওয়ার জন্যে শর্ত হলো সময়ের মধ্যে আদায় করা আগে করলে যেমন সালাত হবে না পরে করলে অযথা দেরি করলে কাজা করলে সেজন্যে পাপও হবে এজন্যে আমাদের জানা দরকার কখন থেকে জোহর আসর মাগরিব এশা আমরা মুসলিম শরীফের হাদিসে এর বিস্তারিত আলোচনা শুনে এসেছি আবুবার জাল আসলামী আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আসরের নামাজ সালাত আদায় করতেন এমন এক সময়ে যে এই সালাত আদায় করার পরে আমাদের যারা মদিনার একেবারে লাশ প্রান্তে দূরে যাদের ঘর বাড়ি ছিল তারাও কিন্তু সেখানে গিয়ে পৌঁছত ওয়াশামস হাইয়া তখনও সূর্য জীবিত থাকত এর মানে বোঝা যাচ্ছে যে আসর নামাজ তার ফার্স্ট টাইমে আল্লাহর নবী আলিসাল্লাম আদা করতেন দেরি করতেন না মিনাল আল্লাহ রাসুল সাল্লাম এশার সালাত দেরি করে পড়া ভালো মনে করতেন দেরি করে পড়াটাকে মুস্তাহাব মনে করতেন তাহলে এশার নামাজ বাদ দিয়ে জোহর আসর মাগরিব এবং ফজর এই চারক্ত নামাজ আউয়াল টাইমে প্রথম সময়ে তিনি পড়া পছন্দ করতেন শুধুমাত্র এশার সালাত দেরি করা পছন্দ করতেন ওয়াকান আল্লাহ নবী আলি সালাতাম এশান নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন কেন কারণ ঘুমিয়ে গেলে এশার নামাজ কি হয়ে যাবে কাজা হয়ে যাবে আদা করতে পারবে না সময় মতো একেবারে ফজর হয়ে যাবে তার সময় শেষ হয়ে যাবে কাজে আগে ঘুমালে নামাজ পড়া যাবে না সালাত আদা করেই তারপরে তিনি ঘুমানো পছন্দ করতেন ওয়াল হাদিস আবা আদাহা আর এশার নামাজের পরে তিনি কথা বলা পছন্দ করতেন না আলাপ আলোচনা করা কারণ এশার নামাজের পরে যদি কেউ আলাপ আলোচনা করে রাত দের হয়ে যাবে দেরি করে ঘুমালে ফজরের নামাজের জামা ছুটে যাবে এমনকি সূর্য উঠে যেতে পারে এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি এশার সালাত বা জামাত জামাতের সঙ্গে আদায় করবে এরপরে ঘুমিয়ে যাবে আবার সকালে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদা করবে ওই ব্যক্তির সারা রাত্রির ঘুম আল্লাহ রব্বরের এবাদতে সামিল করে দেবেন সুহান আল্লাহ হাজিম সে যেন সারা রাত্রি এবাদত করলো এটা লিখে দেওয়া হবে তার আমল নামার মধ্যে এজন্য আজ আমাদের মধ্যে যেটা দেখা যায় কেউ আছে এশার নামাজের আগেই ঘুমিয়ে গেল আর ফজর নামাজের আগ পর্যন্ত জাগতে পারল না তার ফলে তার এশার নামাজটা কাজা হয়ে গেল আবার অনেকে আছে এশার নামাজ পড়লো আদা করলো এশার নামাজের পরে হয়তো গল্প করতে আছে কথাবার্তা বলতে আছে যার ফলে ফজর নামাজে আর জাগতে পারে না তবে মনে রাখতে হবে প্রিয়জনে প্রিয়জনে প্রিয়জনীয় কথাবার্তা বলা যাবে স্ত্রীর সঙ্গে কথা বলল ছেলে মেয়েদের সঙ্গে কথা বলল এশার নামাজের পরে হয়তো কোনো ক্লাস নিল কোনো দার্স বা কোনো আলোচনা বা কোনো লেকচার দিল যাই যাচ্ছে প্রিয়জনীয় কথা যেগুলি ভালো জিনিস জায়জ আছে তবে অপরিয়জনে খামাখা সময় নষ্ট করে বন্ধু বান্ধব বসে আলাপ করতে আছে খবর নাই আর ফজরের আগে আগে গিয়ে ঘুমিয়ে পড়ল এটা কিন্তু মোটেই ঠিক না বিশেষ করে বর্তমান যুগে এই ফিল্মের যুগে যারা অনেক সময় দেখা যায় না ঘুমিয়ে এগুলি দেখতেই থাকে দেখতেই থাকে আবার যখন শেষ রাত্রে ঘুম চাপে তখন বন্ধ করে গিয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে একেবারে সূর্য যখন উঠে তখন সে উঠে বা সূর্য উঠার পরে বা অফিস যাওয়ার সময় উঠে আল্লাহর নবী আলিসাল্লাম বলেন যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার পিছনে তিনটা গিরা বেঁধে দেয় তিনটা গিট দিয়ে দেয় আর ওই গিটের মধ্যে গিরার মধ্যে সে মন্ত্র পড়ে দেয় নাম আলাইকা লাইলন তবিল ঘুমিয়ে যা অনেক রাত আছে ঘুমা আর এই ঘুমাতেই থাকে ঘুমাতেই থাকে যখন সে আজান শুনে বা তাহাজুদের নামাজের জন্য জেগে দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমাতানা ওয়াইলাইহিন তখন একটা গিরা খুলে যায় এরপরে যখন উজু করে তখন আরেকটা গিট খুলে যায় এরপরে যখন সালাত আদায় করে তখন আরেকটা গিট খুলে যায় এরপরে সকাল প্রভাত করে সুন্দর তার জীবন সারাদিন তার মনটা ভালো থাকে উৎফুল্ল থাকে প্রফুল্ল থাকে এর বিপরীত যে ঘুম ভাঙে না সকাল হয়ে যায় সূর্য উঠে যায় শয়তান তার নাকে কানে পেশাব করে দিয়ে চলে যায় না হুজুবিল্লা আর খাবিস উন্নফস তার সারাদিন মনটা ভালো থাকে না জিজ্ঞেস করলে কেমন আছো ভালো না তাকে জিজ্ঞেস করলে তার মনটা ভালো থাকে না হাই উঠে যার ফলে শৈতানের ওই গিরা বাধা নিয়ে সে সারাদিন চলতে থাকে আর শৈতানের যেখানে মন্ত্র যার মধ্যে থাকবে ওর মনটা তো ভালো হওয়ার কথা না ওর দিনটা ভালো চলার কথা না ও ঝগড়া করবে তার স্ত্রীর সঙ্গে বাবার সঙ্গে মার সঙ্গে স্কুল যাবে না এই যেখান উল্টো পাল্টো শৈতানের কাজ করতে থাকবে বরং ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহর নবী আলিসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে হয়ে যায় এজন্য আমরা কখনোই রাত্রিতে এশার নামাজের আগে ঘুমাবো না এবং এশার নামাজের পরে অযথা সময় নষ্ট করে আমরা রাত্রি নষ্ট করব না আর একটা কথা মনে রাখতে হবে যে রাত্রির এক ঘন্টা ঘুম দিনের দুই চার ঘন্টা ঘুম কিন্তু সমপরিমাণ হয় না আরও মনে রাখতে হবে যে প্রথম রাত্রির ঘুম শেষ রাত্রির ঘুমের চাইতে শরীরের জন্যে বেশি উত্তম আর এই জন্যেই তো সালফে গণ মমিন বান্দারা যারা আল্লাহর প্রিয় বান্দা শেষ রাত্রে বিছানা ত্যাগ করে আল্লাহর কাছে ভয় ও আশা নিয়ে তারা কাঁদতে থাকে দোয়া করতে থাকে এই প্রথম রাত্রির ঘুম শরীরের জন্য অত্যন্ত উপযুক্ত এবং আপনার কল্যাণ মঙ্গল বয়ে আনে শেষ রাত্রে কিছু সময় আল্লাহর কাছে আরাধনা মোনাজাত করার জন্য নির্দিষ্ট করা এটা মমিন মুসলমানের দায়িত্ব হবে এজন আসুন আল্লাহ নবী আলিসাল্লাম যা অপছন্দ করতেন এশার আগে ঘুম যাওয়া এবং এশার পরে অযথা অপরিজনীয় কথা বলা সেটা থেকে আমরা বিরত থাকবো ওয়াকানা ইয়ানফাতিল মিন সালাতিল গাদা আরো আরিফুর রাজুল জালিসা বলেন আবু বারজাল আসলামী আল্লাহর নবী আলিসালাম ফজরের নামাজ পড়ে শেষ করে বের হতেন যখন একজন আরেকজনের পাশের মানুষকে চিনতে পারত জানতে পারত পাশাপাশি যখন বসের সালাত আদা করত আল্লাহর নবী এত সকাল হয়ে যাওয়ার পরে ওখান থেকে তিনি বাড়ির দিকে যেতেন যখন একজন আরেকজনের পাশের মানুষকে চিনতে পারত জানতে পারত কে সে সে আবদুল্লাহ আব্দুর রহমান কে সেটা জানতে পারত ওই সময় তিনি কি করতেন ফজরের সালাদ শেষ করতেন ওয়াকানা ইয়াকরাউ বিসিদ্দিন ইলাল মিয়া ফজরের নামাজে ষাট আয়াত থেকে নিয়ে একশো আয়াত পর্যন্ত তিনি পড়তেন অর্থাৎ ফজরের নামাজ আউয়াল টাইমে শুরু করে লম্বা কেরাত করে তিনি শেষ করতেন এটাই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের নামাজের সুন্নতির সময় ওয়াইন্দাহুমা মিন হাদিসে জাবের والإشاء أحيانا يقدمها وأحيانا يؤخرها إذا رآهم اجتمعوا عجل وإذا رآهم أبتوا أخر والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بغلس বুখারি মুসলিমের অন্য বর্ণে এসেছে জাবের রাজিলত থেকে যে আল্লাহর নবী আলাইসালাম এশার সালাত কখনো আগে পড়ে নিতেন কখনো একটু দেরি করে পড়তেন তবে সময় হওয়ার পরে সময়ের আগে নয় সময় হওয়ার পরে কখনো আগে নিতেন কখনো পিছিয়ে নিতেন যখন দেখতেন যে সাহাবাহিক রাম সবাই এসে গেছেন তখন তিনি আজ্জাল তাড়াতাড়ি পড়ে নিতেন আর দেরি করতেন না ওয়েদার আহ আবতাও আখার আর যখন দেখতেন যে না আসতে দেরি হচ্ছে হয়তো মৌসুমের কারণে বা কাজকামের কারণে তখন তিনি দেরি করতেন তাহলে এশার সালাত দেরি করে পড়া পছন্দ করলেও সাহাবা ইকরাম যখন হাজির হয়ে যেতেন সালাতের জন্য মুসাল্লি কেনাব তখন তিনি তাড়াতাড়ি পড়ে যেতেন আর যখন দেরি করতেন তখন দেরি করেই পড়তেন অশুবহ কান নবী সাল্লামা ইউসাল্লিহা বেগালাস আর আল্লাহ নবী আলাইসালাম ফজরের নামাজ রাত্রের যে গালাস ফজরের পরে যে একটা অন্ধকার থাকে তখনও ফর্সা হয়ে যায় না ঠিক ওই অন্ধকারে সব সময় পড়তেন এটাই হলো জাবিরুল আবদুল্লাহ বোখারি মুসলিম হাদিস তাহলে প্রথম টাইমে সালাদটা শুরু করতেন আর লম্বা কেরাত করে যখন একজন আরেকজনের পার্শ্ববর্তীকে বসে আছে জানতে পারত চিনতে পারত তখনই সে সালাতে সালাম ফেরাতেন তাহলে উত্তম সময় হলো ফজরের সালাত গালাস মানে অন্ধকার থাকতেই শুরু করা ওয়ালে মুসলিমিন মিন হাদিস আবি মুসা ফাকাম আল ফজরা হিন শাক্কাল ফজর লা ইয়াকাদু ইয়ারিফু বাদুহুম বাদা মুসলিম শরীফে আবু মুসা আশাই রাজিয়াল বর্ণিত যে ফজরের একামাত হতো যখন ফজর হয়ে যেত তখন মানুষরা কেউ কাউকে চিনতে পারত না আমাদের একটা ছোট্ট বেরকের পরে আবারও আপনার কাছে ফিরে আসব ধন্যবাদ সকলে আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত ছোট্ট বিরতির পরে সুধি ও শ্রোতা মণ্ডলী আপনার কাছে আবারও ফিরে এসেছি আমরা আলোচনা করতেছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাতের সময়সূচি মুসলিম শরীফে আবু মুসা আশ আশআরি রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে সেখানে ফাকাম আল ফজরা হিন আল হিনান আল ফজর ফজর নামাজের একামাত হয়ে যেত আল্লাহ নবী নামাজ শুরু করিতেন ফজরের প্রথম দিকে ফজর হয়ে গেলেই والناس لا يكاد يعرف بعضهم بعضا كيو كاو كي চিনত وان رافي بن خديج رضي الله تعالى عنه قال كنا نصلي المغرب مع رسول الله صلى الله عليه وسلم فينصرف احدنا وانه لا يبصر مواقع نبله متفق عليه بن خديج رضي الله تعالى عنه تكي بونيتو تني بولين যে আমরা রাসুল্লাহ সাল্লামের সঙ্গে মাগরীবের নামাজ আদা করতাম সালাত আদায় করার পরে এরপরে যখন বের হয়ে যেতেন ফয়ানসেরফ আহাদুনা নামাজ শেষ করে তারা বের হয়ে যেতেন আমাদের কেউ ওয়াইনাহলে তখন তারা কেউ যদি তীর নিক্ষেপ করত তীর কোথায় গিয়ে পড়লো সেটা কিন্তু দেখতে পেত অর্থাৎ মাগরীবের সালাত আল্লাহ নবী আলিসাল্লাম দেরি করতে পড়তেন না সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আজান আজানের পরে দুই রাকাত সুন্নত কেউ পড়তেন এরপরে কামার দিয়ে সালাত আদা করতেন হালকা করে আর নামাজ শেষে বের হয়ে এসে এতটুকুই ফর্সা থাকতো তখনও রাতের অন্ধকার ঘনীভূত হতো না যার ফলে কেউ তীর নিক্ষেপ করলে কোথায় গিয়ে তীরটা পড়ল এটা দেখতে পেতেন এটা মোত্তাফাকুন আলাই বুখারি মুসলিমের হাদিস এ আমরা বুঝলাম ও যে অপ্রিয়জনে খামাখা আমরা যেন মাগরিবের নামাজকে দেরি না করি এর ফার্স্ট টাইমে এটা রাসুল সাল্লামের সালাত আদায়ের নিয়ম ছিল ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أعتم النبي صلى الله عليه وسلم ذات ليلة بالعشاء حتى ذهبت آمة الليل ثم خرج فصلى وقال إنه لوقتها لولا أشق على أمتي رواه مسلم আয়েশা রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম একদিন এক রাত্রিতে এশার নামাজ দেরি করে ফেললেন সাহাবা ইকরাম মসজিদে এসে হাজির আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এশার সালাত আদায় করার জন্যে যাওয়া দেরি করলেন হাত্তা জাহাবাত আমাতুল্লাইল রাত্রের অধিক অংশ যেন চলে গেল আল্লাহ নবী এতটুক দেরি করলেন যে রাত্রের বেশিরভাগ সময় অতিক্রান্ত হয়ে গেল চলে গেল সুম্মা খারাজা ফাসল্লা এরপরে তিনি এসে সালাত আদা করলেন সাহাবা একরামদেরকে নিয়ে সালাত আদায়ের পরে তিনি বললেন এটাই হলো এশার নামাজের উপযুক্ত উত্তম সময় লাউলা আমি যদি আমার উম্মতির প্রতি ভারী মনে না করতাম কঠিন না মনে করতাম তাহলে এই সময়টাই নামাজ পড়ার জন্য বলতাম ইত্যাদি এ হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন এর দ্বারা আগে যে আমরা পেয়েছিলাম জাল্লান নবী আলি সালাতাম এশার সালাত দেরি করে পড়াটাই পছন্দ করতেন তাই তিনি আমাদেরকে জানিয়ে দিলেন তার এই কাজের মাধ্যমে তাহলে এশার সালাত যদি কোনো সমস্যা না থাকে তাহলে দেরি করে পড়াটাই উত্তম বাকি অন্য অন্য সালাত জহর আসর মাগরিব এবং ফজর প্রথম টাইমে পড়াটাই উত্তম এরপরের হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ফাবরিদু মিন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যখন গরম বেশি হয় গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম হয় ফাবরিদু বিসলা তখন তোমরা জোহরের নামাজকে একটু ঠান্ডা করে অর্থাৎ দেরি করে আদা করো তাহলে জোহরের সালাত প্রথম টাইমে পড়াই উত্তম তবে গরমের সময় প্রচন্ড গরমের সময় ওই সময় যখন মানুষ দুপুরবেলা হাঁটা চলাফেরা কষ্ট তাই আল্লাহ নবী বললেন একটু ঠান্ডা করে নাও একটু দেরি করে নিয়ে জোহরের সালাদটা আদা করো জাহান্নাম কারণ এই যে কঠিন প্রচন্ড গরম এটা জাহান্নামের ভাব নামাজ ওই গরম অবস্থায় পড়লে খুশু খুজু একাগ্রতার কি হবে ডিস্টার্ব হবে এই দেরি করে একটু ঠান্ডা করে ধীরে স্থির ভাবে আল্লাহর এই সালাদকে আদা করার জন্য আল্লাহ নবী আলিসাল্লাম আমাদেরকে কি করলেন নির্দেশ করলেন এরপরের হাদিস ওয়ান রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أصبحوا بالصبح فإنه أعظم لأجوركم راه الخمسة وصححه الترمذي وابن حبان আল্লাহ নবী আলিসাল্লাম থেকে রাফি উবনু খাদিজ বর্ণনা করে বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আসবিহ বিশ্ববাহে সকাল প্রভাত তোমরা করে নেওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে যাও সকাল হয় নাই ফজর নামাজের শুরু না করে দাও আসবিহ বিশ্ববাহে মানে প্রভাত করো অর্থাৎ সকাল হয়ে গেছে তা কনফার্ম করে নাও ফাইন্নাহু আদামলি উজুরিকুম কারণ এটাই তোমাদের সবের জন্য কি বেশি বড় এবং উত্তম এ হাদিস দ্বারা কেউ কেউ অর্থ নিয়েছেন যে সকালের নামাজ ফজরের নামাজ দেরি করে যখন ফর্সা হয়ে যাবে তখন শুরু করতে হবে আমরা বলবো আল্লাহ নবী আলিসাল্লামের আমল ছিল কি রাত্রির অন্ধকার থাকতেই সালাত আদা করতেন কামাজ যখন হতো একজন আরেকজনের পাশের লোককে চিনতে পারত না আর সালাদ যখন শেষ করতেন তখন একে অপরকে চিনতে পারতেন জানতে পারতেন তাহলে এই হাদিসের অর্থ হল এই যে প্রভাত হয়েছে কনফার্ম হয়ে তোমরা সালাত আদা শুরু করো অথবা এর অর্থ হলো এই যে শুরুটা তোমরা রাত্রি থাকতেই করো কিন্তু শেষটা লম্বা কেরাত করে করো যখন সকাল হয়ে যায় আর তাহলে তোমাদের এর জন্য সবটা বেশি হবে সব কখন বেশি হবে যখন লম্বা কেরাত হবে লম্বা কেয়াম হবে লম্বা রুকু হবে লম্বা সেজদা হবে তখনই না সবটা বেশি হবে কিন্তু আপনি দেরি করে সূর্য ওঠার আগে আগে জলদি জলদি করে পড়ে নেবেন তাহলে সব কিভাবে বেশি হতে পারে এটা হতেই পারে না এই জন্য হাদিসের অর্থ হলো এই শুভে সাদেক হয়েছে কনফার্ম হয়ে যাওয়া এবং গালাস অন্ধকার থাকতে নামাজ শুরু করা লম্বা করে কেরাত করে রুকু করে সেজদা করে সকাল হয়ে গেলে ফর্সা হয়ে গেলে নামাজ শেষ করা যেটা রাসুল সাল্লামের আমল দ্বারা এই হাদিসের ব্যাখ্যা আমরা বুঝতে পারি কারণ রাসুলের একটি হাদিস আর একটি হাদিসের কি করে ব্যাখ্যা করে দেয় তাই এখানে আমাদের এমন যেন আমরা না বুঝি যে সকাল করো মানে কি একেবারে সূর্য ওঠা যখন প্রভাত হয়ে যায় সূর্যের কিরণ বের হয়ে আসে বা সকালের প্রভাতের আলো উঠে আসে জেগে আস প্রকাশ পেয়ে যায় এমনটা কিন্তু অর্থ না আর তাই যদি আমরা অর্থ করি তাহলে রাসুল্লাহ সাল্লামের যে সালাদ ছিল সেই সালাতের সময়ের পরিপন্থী হয়ে যাবে আল্লাহ নবী আলিসাল্লাম কখনই উত্তম ছাড়া নিম্নমানের তা কখনোই তিনি করেন নাই এ কথা আমাদের মনে রাখতে হবে এ হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমা আহমাদ নাসাই আবুদাউ তিরমিজি ইবনে মাজা এ হাদিসটিকে ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে হেব্বান সহি বলেছেন এবং হাদিসের অর্থ আমরা যে বললাম এটাই হলো মহাদিসরা সঠিক অর্থ করেছেন এরপরের হাদিস ওয়ান আবি হরাত রাজি আল্লাহ তালানহু আন্নান্নবী সাল্লা সাল্লাম কাল মান আদ রাকা কাবুলা আন্তাতলুয়া শামস সূর্য উদিত হওয়ার আগে অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পেয়ে যায় ফাকাত আদ রাকাত সুবহা সে সকাল পেয়ে গেল সকালের নামাজ ফজরের সময় সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠার আগে যদি কেউ এক রাকাত পড়ে নিতে পারে আদা করে নিতে পারে তাহলে বাকি আর এক রাকাত আদা করে নিবে এতে সে সকাল সময়ের মধ্যে সলাৎ আদা করল এটাই ধরে নেওয়া হবে ভাবে মান আদরাকা রাকাত মিনাল আসর আসরের যদি এক রাকাত নামাজকে পয়ে যায় কাবুল আন্তাগরুবাস ফাকাত আদরাকাল আসর আসর নামাজের সময় আমরা দুইটা বলেছিলাম একটা উত্তম সময় সূর্য হলুদ হয়ে যাওয়া পর্যন্ত আর একটা হলো সূর্য ডুবা পর্যন্ত তাহলে কেউ যদি সূর্য ডুবার আগে আসরের চার রাকাত নামাজের এক রাকাত পেয়ে যায় তাহলে সে আসর পেয়ে গেল অর্থাৎ তার সলাটটা কাজা হলো না বাকি তিন রাকাত সূর্য ডুবার পরে আদা করলেও সে আসরের মধ্যেই সলাৎ আদা করেছে এটা জরুরি অবস্থার সময় তবে নর্মাল অবস্থা সূর্য হলুদ বর্ণ হয়ে যাওয়া পর্যন্তই এজন্য আমরা কখনোই ইচ্ছা করে আমরা এই সালাদটাকে একেবারে জরুরি অবস্থায় মানে সূর্য ডুবার আগে এক রাকাত পড়া যাবে বা সূর্য ওঠার আগে ফজর এক রাখাত পড়া যাবে এমন অবস্থায় যেন আমরা না পৌঁছে যাই ইচ্ছা করে তবে সময় থাকে এটা আমাদের জানতে হবে বলে সাজদাতান সুম্মা রাকআতু মুসলিম শরীফে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে অনুরূপ হাদিস তবে সাজদা বলা হয়েছে রাকাতের জায়গা অর্থাৎ একটা সেজদা যদি পেয়ে যায় আর এই সাজদা অর্থ রাকাতেই ধরা হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা বলবো বেশ কিছু মাসলা আমাদের কাছে আসে যেমন মনে করুন একজন নারী তার মাসিক পিরিয়ড চলতেছিল ঠিক নামাজের সময় তার পিরিয়ড ভালো হয়ে গেল বন্ধ হয়ে গেল এমন এক সময় যেখানে এক রাকাত নামাজ পড়ার সময় ছিল মনে করেন জোহরের আসর হওয়ার আগে এক রাকাত নামাজ পড়তে পারবে এই সময় হয়তো সে পবিত্র হয়ে গেল তাহলে পবিত্র হওয়ার পরে ওই জোহরের নামাজটা তাকে আদা করতে হবে ঠিক এভাবে যদি মাসিক পিরিয়ড শুরু হলো এমন এক সময় যেই সময় এক রাকাত নামাজ পড়ে নেওয়ার সময় ছিল কিন্তু পড়ে নাই শুরু হয়ে